আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জন্ম এবং অফাতের মাহিনা হিসেবে বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হয়ে থাকে আমরাও আল্লাহ রসুল সাল সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেছিলাম গত জমাতে আলোচনা ছিল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য মানবতার উত্তম আদর্শ ইতিহাস থেকে সংক্ষিপ্ত আকারে হলে আমরা প্রমাণ করেছিলাম তিনি রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আদর্শ তিনি শিশুর আদর্শ রাখালের আদর্শ কিশোরের আদর্শ যুবকের আদর্শ একজন মজলুম নেতার আদর্শ এবং রাষ্ট্রনায়ক আদর্শ যুদ্ধের কমান্ডারের আদর্শ তিনি বিজয়ীর আদর্শ তিনি স্বামীর আদর্শ নানা এবং দাদার আদর্শ অর্থাৎ সমাজে যত প্রকারের মানুষ থাকতে পারে হতে পারে সব প্রকারের মানুষের জন্য তিনি সবসময়ের জন্য আদর্শ এরই একটা অংশ নিয়ে আজকে আলোচনা হবে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের ময়দানে আদর্শ এ বিষয়টা এই জন্য আলোচনা আলাদা করতে হচ্ছে বর্তমান সমাজে কিছু কথা এমনভাবে বলা হয় যাতে মনে হয় যে আল্লাহ রসুল সাল্লাহ কিছু অনৈতিক কাজ করেছেন কারণ তাদের আলোচ্য বিষয় দেখলে মনে হয় আলোচ্য বিষয় থাকে ইসলাম কি দরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আখলাকিয়াতের মাধ্যমে যখন নাকি বলা হয় তখন দুইটা জিনিস বিপরীত হয় তাহলে আখলাকিয়াত বা চরিত্র এগুলো একদিকে আর হলো তলোয়ার আর একদিকে তাহলে তলোয়ারটা আখলাকিয়াদের পরিপন্থী বিষয় তাহলে নবী যদি তলোয়ার ব্যবহার করে থাকেন তাহলে সেটা আখলাকের পরিপন্থী কাজ করেছেন নইলে এরকম শিরোনাম দিয়ে সিরাতুল নবীর মাহফিল হচ্ছে ইসলাম কি তরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি সৎ চরিত্রের মাধ্যমে নাকি বলার মানে হচ্ছে ওটা ভিন্ন জিনিস এটা ভিন্ন জিনিস আমি যদি বলি এই সংখ্যাটা জোর না বেজোর জোর হলে বেজোর হবে না বেজোর হলে জোর হবে না তাহলে এরকম যদি বলা হয় ইসলাম কি তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আদর্শের চরিত্রের মাধ্যমে তাহলে নাকি বলার মানে দুইটা বিপরীত জিনিস এখন যদি আমি প্রমাণ করি যে আল্লাহ রসুল সাল্লাম তরবারি ব্যবহার করেছেন তাহলে তো তাদের ধারণা মতে এটা অসৎ কাল হয়েছে এই জন্য বিষয়টাকে আলাদা করে বয়ান করার প্রয়োজন দেখা দিচ্ছে আমি প্রথমে আল্লাহর নবীরা খালি আমাদের নবী না সব নবীরাই যুদ্ধ করেছেন সেটা প্রমাণ করব এরপরে এর একটা ভূমিকা থাকবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমীর সত্য এবং মিথ্যার লড়াই লাগিয়ে রেখেছেন কোরআনে বলা আছে ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صلوات وبيع وصوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا এখানে পরিষ্কার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে প্রতিহত করবেন তার মানে সত্য এবং মিথ্যার লড়াই চলতে থাকবে এটা আছে সুরায় বনি ইসরাইলের আঠারো নম্বর আয়াত সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াতে আছে বল নাকজিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক আমি সত্যকে দিয়ে মিথ্যাকে ধ্বংস করে দিব আক্রমণ করব আবার সুরা সুরার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আরামিন মিথ্যাকে বাতিলকে মিটিয়ে দেন ধ্বংস করে দেন নিশ্চিহ্ন করে দেন ওয়াইহেকুল হাক্কাবি কালিমাতিহি এবং সত্যকে সুপ্রতিষ্ঠিত করেন বাতিলকে ধ্বংস করেন সত্যকে প্রতিষ্ঠিত করেন সূরা সুরা এর চব্বিশ নম্বর আয়াত সুরায় বলে ইসরায়েল আরেক এক নম্বর আঠারো নম্বর আয়াত অকুল জা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা বলো জা আল হাক্কু হক এসেছে ওয়া জাহাক আল বাতিল বাতিল মিটে গেছে ইন্নাল বাতিল কানা জাহুকা বাতিল ধ্বংস হওয়ার বস্তুই বটে বোঝা গেল হক এবং বাতিল সত্য এবং মিথ্যা এই দুটো জিনিস সবসময় সাংঘর্ষিক এবং এই সংঘর্ষ চলেছে শুরু থেকে সত্য আগমন করেছে আদম আলাইহ সালাতামের সুরাতে মিথ্যা এসেছে ইবলিসের আকারে শুরু থেকে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহ সৃষ্টি করে হকের উপরে থাকার আদেশ করলেন ইবলিস তার বিরুদ্ধে বাতিলের পক্ষে আহ্বান করতে শুরু করলো হক এবং বাতিলের লড়াই স্বভাবগত বিষয় সত্য মিথ্যার লড়াই এটা স্বভাবগত বিষয় চলতেই থাকবে এটা ইতিহাস থেকে আমরা দেখি যখনই সত্য একটা সুরত ধারণ করেছে মিথ্যা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আবার যখন মিথ্যা দাঁড়িয়েছে সত্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে হজরতে আদম আলাই হিসালাম থেকে শুরু হয়ে আমরা দেখি বাতিল নুহ আলাই ইসলাতামের সময় হক আসলো নুহ আলাহ সুরত ধরে বাতিল আসলো কেনানের সুরত ধরে হক আসলো ইব্রাহিম আলী সালামের সুরাত ধরে বাতিল আসলো নমরুদের সুরাত ধরে হক আসলো মুসা আলাই সালামের সুরাত ধরে বাতিল আসলো ফেরাউনের সুরাত ধরে হক আগমন করলো ঈসা আলাই ইসলামের সুরাত ধরে বাতিল আসলো বনে ইসরায়েলের সুরাত ধরে হক আসলো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সুরাত ধরে বাতিল আসলো কায়সার কিসরা রোম পারস্য তথা আবুল আহদের সুরাত ধারণ করে সত্যাগমন করেছিল সাইদ ইবনে জুবাইরের সুরাত ধরে সে এসেছিল হাজ্জাজ বিন ইউসুফের সুরাত ধারণ করে হক আবগমন করেছিল আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সুরাত ধারণ করে বাতিল এসেছিল খলিফা মানসুরের সুরাত ধারণ করে হক আগমন করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরাত ধারণ করে বাতিল এসেছিল খলিফা মুতাসিম বিল্লাহর সুরাত ধারণ করে হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ সুরাত ধারণ করে বাতিল এসেছিল তাতারিদের ফিতনার আকারে হক এসেছিল মুজাদ্দ আল ফিসানি রহমতুল্লাহ সুরাতে বাতিল এসেছিল জালালউদ্দিন আকবর সম্রাট আকবরের সুরাত ধারণ করে হক আগমন করেছিল ইমাম গজ্জালি ধারণ করে বাতিল এসেছিল নিজামুল মুলুক বাচ্চার আকার ধারণ করে হক এসেছিল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আকার ধারণ করে বাতিল এসেছিল ভারতবর্ষে ইংরেজদের শ্রদ্ধা ধারণ করে হক এসেছিল রহমতুল্লাহ কিরানবীর শ্রদ্ধা ধারণ করে বাতিল এসেছিল কাদিয়ানিদের ইসাইদের সুরাত অর্থাৎ খ্রিস্টানদের শ্রদ্ধা ধারণ করে হক এসেছিল আতাউল্লাহ শাহ বুখারি শ্রদ্ধা ধারণ করে বাতিল আসলো কাদিয়ানি শ্রদ্ধা ধারণ করে বাংলাদেশে এরকম চলছে বর্তমান যুগেও হক এবং বাতিল লড়াই চলছে ও মুসলমান জাতি সত্য এবং মিথ্যার লড়াই ছিল এবং আছে সব নবীরা সেজন্য যুদ্ধ করেছেন সত্য এবং মিথ্যার লড়াই ইতিহাস থেকে আমি দেখলাম যে সব সময় ছিল এখনো আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে হুকুম দিয়েছিলেন যুদ্ধ করার জন্য দুনিয়ার এমন কোন নবী নাই যে যুদ্ধ করে নাই খালি দুইজন নবী ছাড়া একজন আদম আলাইহিস সালাম তিনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই ছিল না আর দুই নাম্বার ছিল যুদ্ধ করেন নাই হজরত সোলাইমান আলাইহি সালাতাম যেহেতু দাউদ আলাই সালাতামের থেকে উনি ক্ষমতা লাভ করেন ওনার আপ্পা এই জন্য ওনাকে সরাসরি যুদ্ধ করতে হয় নাই এছাড়া যত নবী আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীদেরকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে এই জন্য কোরআনুল করিমকে আমরা যদি জিজ্ঞেস করি জেহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে নামাজ যেরকম গুরুত্বপূর্ণ ফরজ এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফরজ যদি আমরা দেখি কোরআন থেকে তাহলে কম না নামাজের চেয়ে কম না বরং অনেক আয়াতে বেশি আছে এই জেহাদ সম্পর্কে আয়াত আল্লাহ নবী সাল্লাম বাতিল বিরুদ্ধে লড়াই করেছেন আজকে আলোচ্য বিষয় ওটাই আল্লাহ রসুল উসুয়া এবং মডেল আদর্শ জেহাদের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সম্পর্কে আলোচনা করেছেন ওয়াকাইম মিন কত নবী রসুলরা আগের নবীর উম্মতেরা সবাই যুদ্ধ করেছেন আগের নবীর যুদ্ধের আগের নবীরাও যুদ্ধ করেছেন কোরআনে বলা আছে ওয়াকাতালা দাউদু জালুতা ওয়াকাতালা দাউদু জালুতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করেছেন সূরা বাকারার 251 নম্বর আয়াত এমনি ভাবে আগের উম্মতরা যুদ্ধ করেছেন কিনা তাও বলা আছে وكأين من نبي قاتل معه ربيون كثير سورة آل ইমরানের একশো ছেচল্লিশ নম্বর আয়াত ওয়াকাইম মিন নবীন কত নবী কাতালা মাহু রিব্বিয়ুনা কাসির তাদের সঙ্গে কত আল্লাহওয়ালারা যুদ্ধ করেছে রিব্বিয়ুন রব্বানি যারা আল্লাহওয়ালা যারা তারা যুদ্ধ করেছেন আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা আল্লাহ নবীকে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআনুল করিম হাদিস শরীফে দেখবেন আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ময়দানে আছেন কোরআন যুদ্ধ করা সম্পর্কে কত সুন্দর বয়ন করছে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যুদ্ধের ময়দানে গেলে আমার কি করতে হবে যাওয়ার আগে কোনো উজু করতে হবে কিনা নামাজের জন্য যেমন উজু করা দরকার সেটার আলোচনা কোরআন শিখে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু যখন তোমরা সালাতের জন্য মসজিদে যাবে তোমরা উজু করো উজুর পদ্ধতি বতানো আছে ঠিক তেমনি ভাবে কোরআনুল করিম জেহাদের ময়দানে গেল যে উজু করতে হবে তার নাম হচ্ছে লড়াকি করা প্রস্তুতি গ্রহণ করা কোরআনে বলা আছে তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুয়া অর্জন করো শক্তি অর্জন করো এই কুয়ত মানে কেউ আবার বলতে হবে আধ্যাত্মিক শক্তি নফসের জেহাদ সেই জন্য মেশকাত আমার সামনে খোলা আছে কিতাব আছে এই কিতাবের কিতাবুল জেহাদের বাবু এদাবে আলাতিল জেহার প্রথম আদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে বললেন আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি জেনে রাখো এই আয়াতে যে কুয়া অর্জন করতে বলা হয়েছে শক্তি অর্জন করতে বলা হয়েছে সেই শক্তি মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো ওই সময় তো আসলে বন্ধুম ছিল না ওই সময় ছিল তীর নিক্ষেপ করা আল্লাহ বলতেই পারতেন তীর পরিচালনা করা শিখো তা বলেন নাই কেন বলেন নাই মহাদ্দেশী লেখেরাম লেখেন আল্লাহ নবী সাল্লাম যেহেতু কেয়ামত পর্যন্ত নবী এর আগে কত কিছু নিক্ষেপ করা আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করো বোম নিক্ষেপ করো সব বিষয়গুলো আসবে সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ বিষয়টাকে আম রেখে দিয়েছেন আলা ইন্নাল কুয়া তার রমি আলা ইন্নাল কুয়া তার রমি আলা ইন্নাল কুয়া তার রমি তিনবার বললেন কুয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপ করা নিক্ষেপ করা মেসকাতের বাবুলে এটা আদি আলাদের জিহাদের প্রথম হাদিস প্রস্তুতি গ্রহণ করা হলো প্রস্তুতি হয়ে যা উজু হয়ে যাওয়ার পরে এবারে মসজিদে যাওয়া মসজিদে গিয়ে প্রথম কাজ হলো সারিবদ্ধভাবে দাঁড়ানো কাতার সোজা করা নামাজের কাতার সোজা করা সম্পর্কে কোরআন শিবের স্পষ্ট আয়াত আছে কিনা এটা আপনারা ভালো করে জানেন কিন্তু কোরআনুল করিমে কেতাল করতে গেলে যে কাতারবন্দি হতে হবে সোজা করতে হবে সে বিষয়গুলো স্পষ্ট আছে সুরায় সফ চার নম্বর হাতে বলা আছে إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে সফান বন্দী হয়ে কাতার বন্দী হয়ে সফর তো কাতার এই নামেই সুরাটার নাম সুরায় সফ এই সফ মানে নামাজের সফ না কোরআন খুলে দেখো পরিষ্কার লেখা আছে ان الله يحب الذين يقاتلون في سبيله নিশ্চয় رب العالمين ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন محبت করেন যারা আল্লাহ ইউকাতিলুন কিতাব করে যুদ্ধের লড়াই করে কান্নাহুম বুনিয়ান মারসুস যেন তারা সীসা কলানো প্রাচীর কাতার বন্দী হয়ে যারা লড়াই করে সব পাওয়া গেল কাতার পাওয়া গেল আরো এক আয়াত আছে সুরায় আলে ইমরানের একশো একুশ নম্বর আছে আপনি যখন মমিনদেরকে কেতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন কাতার সোজা করে দিচ্ছিলেন অমুসলমান জাতি নামাজের মধ্যে যেমন কাতার সোজা করার গুরুত্ব আছে আল্লাহর নবী কাতার সোজা করে দিতেন ঠিক তেমনি ভাবে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কাতার সোজা করে দিচ্ছেন ইজ তুবাফিউল মুমিনিনা মাকায়দালিল কেতাল আপনি যখন মমিনদেরকে কেতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন মাকায়দ কে কোন জায়গায় থাকবে সোজা করে দিচ্ছিলেন সুরা আল ইমরানের একশো একুশ নম্বর আয়াত এবারে প্রশ্ন হলো যুদ্ধ ময়দানে চলে গেলাম উজু করলাম কাতারবন্দি হলো এবারে কাজ কি এবারে কাজ সোজা স্থির দাঁড়াও তাই বা শুরু হবে সুরা আরেক আছে ইদা লাফি ফাসবুতু যখন তোমরা কোনো যুদ্ধের ময়দান অবতীর্ণ হও ফাসবুতু অটল ভাবে দাঁড়াও দৃঢ়তার সাথে দাঁড়াও এবারে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তাকবিরে ইমার হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে আল্লাহ নবী হাদিসে বলেছেন কোরআন শরীফ স্পষ্ট আয়াত নেই যে কারণে এক ইমাম সাহ বলেছেন কাপ পর্যন্ত আর এক ইমাম সাহ বলেছেন কান পর্যন্ত একটা আছে কিনা যেহেতু কোরআন শরীফে বিষয়টা উল্লেখ করা নাই কোন পর্যন্ত হাত উঠাতে হবে হাদিসে আছে এই কারণে ইখতলাফ হয়ে গেছে কিন্তু যুদ্ধের ময়দানে হাত কোন পর্যন্ত রইতে হইবে না কোনো সুবিধা আছে কোরআনকে জিজ্ঞেস করেন বলা আছে পাবার রে কাপ গরদানে মারো প্রথমে বোঝা গেল তাকবে তাহারি বা হলো গরদান বোধ হাত উঠবে কোন পর্যন্ত উঠবে এবারে হাত উঠলো রুকু সেজদার প্রয়োজন রুকুতে গিয়ে হাত নড়াচড়া করে রুকুতে যুক্তি হয় চেষ্টা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদ্রিব মিন হুমকুল্লা বানান অদ্রিব মিন হুমকুল্লা বানান ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পিটাও জোড়ায় জোড়ায় পিটাও রুকু সেজদা শুরু হয়ে গেল রুকুতে গেলে রুকুর হাড্ডি সেজদার হাড্ডি সবগুলো নড়াচড়া করে ওদের প্রত্যেকটা দিতে পিটাও অদ্রুবমিন হোমকুল্লা বানান ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় জোড়ায় জোড়ায় পিটিয়ে নরম করে দাও যেন অস্ত্র চালাতে না পারে এবারে যখন তাদেরকে বসাই ফেললে রুকু সেজদা শুরু শেষ হয়ে গেল এবারে তাসাহুদের বৈঠক ফাইদা আজখান্ত মোহম যখন এদেরকে সাই করলা বসে পড়লো ফাসুদ্দুল ওয়াসাক ভালো করে বান্ধ ফাসুদ্দুল ওয়াসাকা ভালো করে বান্ধ একেবারে পিছনে হাত নিয়ে বাঁধো বাঁধার কথা আসলো এবারে সালাম ফেরানো দুই দিকে সালাম ফেরানো ফাসুদ্দুল ওয়াসাকা ফা মান্নান বাদু ওয়া ইম্মা এরপরে দুইটা সিদ্ধান্ত হতে পারে হয়তো এদেরকে যদি ভালো মনে করো ছেড়ে দাও ইসলাম গ্রহণ করলো অথবা আনুগত্য করলো ছেড়ে দাও তাকে আর যদি তা না করে তাহলে বন্দি করে রাখতে পারো অথবা জিজিয়া কর দিয়ে ছেড়ে দিতে পারো ইম্মা মান্নান বাদ ওয়া ইম্মা ফেদান সালাম ফিরামার পরে আমাদের দেশে মসজিদগুলোতে মোনাজাত হয় এটা হাদিস কোরআনে কোথাও নাই কিন্তু আপনার জেহাদের ময়দানে মোনাজাত হাদিসে আছে সে মোনাজাত কি ওয়ালাম এটা সুরাই এতে পরিষ্কার ওয়ালামু আন্নামা বানিনতুম তুমিং শাইইন ফাআন্না লিল্লাহি লিল্লাহি ওয়া লিরাসুকুমুসাহু লিল্লাহি ইলা কিজাফে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে গনিমতের মাল পাও সেই মাল কেমনে কেমনে ভাগ করবে সেইগুলো কোন কোন বলা আছে অমুসলমান জাতি এবারে আসুন আল্লাহর রসুল নিজে যুদ্ধ করেছেন কিনা আমি সিরাতুল নবী আলোচনা বেশ করছিলাম আজকের বিশেষ একটা দিক নিয়ে আল্লাহ নবীর আদর্শ মডেল জেহাদের ময়দানে লড়াই ময়দানেও আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কায় দিনে দাওয়াত শুরু করলেন তৌহিদে দাওয়াত শুরু করলেন মক্কার লোকেরা প্রস্তাব নিয়ে আসলো আশা আপোষ করি গণতন্ত্র প্রতিষ্ঠা করি সবাই মিলেমিশে কাজ করি তুমি যদি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাও আমরা তোমাকে চাঁদা করে সবচেয়ে বড় ব্যবসায়ী বানাবো তবু বাপ দাদা ধর্মের বিরুদ্ধে বলো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ইয়া ইউহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আবার বলল তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিব আল্লাহ নবী উত্তর দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো এবারে আসলা বসে আসো তাহলে আমরা তোমার কথা শুনবো এক বছর তোমারটা মানবে এক বছর আমাদেরটা তুমি মানবে এক বছর তোমার আল্লাহর ইবাদত করব আর এক বছর তুমি আমাদের আল্লাহর ইবাদত করবে আমাদের দেবদেবীর ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরের দল লা আবুদু মা তাবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও কারণ তোমাদের ইবাদত তোমাদের এবাদত হলো মূর্তির হেফাজত করা আমার এবাদত হচ্ছে মূর্তি ভাঙ্গা তোমাদের এবাদত হলো মূর্তি তৈরি করা আমার এবাদত হলো মূর্তি বর্জন করা লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আমার আমাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপোষ হলো না আল্লাহর নবীকে শেষ পর্যন্ত হত্যা করার চক্রান্ত করলো আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন মদিনায় কি আল্লাহ নবীকে দেখুন রাষ্ট্র গঠন করেন হিসেবে আলোচনা করেছিলাম এবার আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ময়দান অবতীর্ণ হচ্ছেন যুদ্ধ পরিচালনা করছেন মক্কার লোকেরা যখন মদিনায় গিয়ে আক্রমণ করবে আল্লাহর নবী অহুদের যুদ্ধে সুন্দর কৌশলে ধারণ করলেন পঞ্চাশ জন সাহাবিদেরকে বললেন খবরদার এই জায়গাটায় তোমরা পঞ্চাশ জন থাকবে জবালুর রুমাত মানুষের এখনো গিয়ে দেখে আদিসেবরা পঞ্চাশ জন সাহাবিকে বললেন যুদ্ধের ময়দানে যদি দেখো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খাচ্ছে পুকুরে তারপরেও তোমরা এখান থেকে সরবে না কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ যে বড় বোঝাদার রণকৌশলী ছিলেন পঞ্চাশ জন সাহাবিকে নিয়োগ করলেন এবং তারপরে যুদ্ধ হলো আল্লাহ রাব্বুল আলমের মুসলমান জাতকে যুদ্ধে বিজয় দান করলেন কুফাররা পালাতে শুরু করলো মুসলমানদের বিজয় চলে আসলো ওই পঞ্চাশ জনের মধ্যে কমান্ডার খুব মজবুত ছিলেন সাধারণ কর্মীরা বলল যে আল্লাহ রসুল তো বলেছিলেন যুদ্ধ চলাকালীন সময় এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে সবাই গনিমাতের মাল নিচ্ছে আমরাও চলো যাই কমান্ডার বললেন যে না আল্লাহ আমাদেরকে বারণ করেছিলেন শেষ পর্যন্ত অনেকে চলে গেল কমান্ডার থাকলেন খালেদ বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই পিছন দিক থেকে ঘুরে দেখলেন ওই দিকটা খোলা আছে কয়েকজন মাত্র লোক আছে আক্রমণ করে তাদেরকে শহীদ করে দিল এরপরে পিছন দিক থেকে আক্রমণ করলো আবার ওদিকে যারা পালাচ্ছিল শয়তান তাদেরকে ডাক দিল তা নাও চলে আসো দুই দিক থেকে কুফাদের হামলা হলো আল্লাহ নবী সহ সাহাবা একরাম মাঝখানে পড়ে গেলেন এমন প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেল আল্লাহর নবীর দান দান শহীদ হয়ে গেল আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলেন শেষ পর্যন্ত একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিলেন এখন আদি গিয়ে সেই পাহাড় তালাশ করে পাহাড় ফাঁকা আছে আমি অনেককে দেখাইছিলাম যে এই হলো সেই পাহাড় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করছেন রক্তাক্ত হলেন অমুসলমান জাতি এরপরেও দেখা গেল আল্লাহ নবী কত কৌশলী ছিলেন ওই ঘাঁটি আল্লাহ নবী ছাড়তে নিষেধ করেছিলেন দেখা যায় সেখান থেকে আক্রমণ হয়েছিল শুধু এখানে না মক্কা বিজয়ের ইতিহাস না মক্কা বিজয়ের যে কৌশল নির্ধারণ করা হলো আল্লাহ রসুল সাল আলাইসালাম সাহাবিদেরকে বললেন আমরা মক্কায় যাব রাতের বেলায় গিয়ে মক্কার অদূরে অবস্থান নিব সকালবেলা হামলা করা হবে কারণ আরবরা কোনো ঘুমান্ত লোকদের উপরে হামলা করা পছন্দ করতো না এই জন্য সজাগ লোকদের উপরে যুদ্ধ করা তাদের উপর হামলা করা হচ্ছে বীরত্বের পরিচয় অ মুসলমান জাতি আল্লাহ নবীর ইতিহাস পড়ো তিনি সাহাবিদেরকে বললেন তোমরা প্রত্যেক গোত্রের লোকেরা যে কয়জন মুজাহিদিন আছো আলাদা আলাদা চুলা জ্বালাবে রাতের বেলা রুটি খেতে হবে রুটি পাকাবার জন্য আলাদা চুলা তৈরি করো আর একটা কাজ করো পায়খানা অল্প নির্মাণ করবা পায়খানা কম বানাও কারণ কি কারণ হলো মক্কার লোকেরা যখন দেখবে রাতের বেলায় চুলা জ্বলছে তাহলে তারা এই চুলা দেখে অনুমান করবে এক একটা চুলায় কয়জনের পাক হচ্ছে একটা চুলায় হয়তো দশজন বারো জন বিশ জনের পাক হবে যতগুলো গুলো চুলা হবে ওর মাধ্যমে তারা একটা অনুমান করবে যে এতগুলো লোক হতে পারে এই জন্য তোমরা চুলা বেশি তৈরি করো যত বেশি চুলা তৈরি করবে তত বেশি লোক তারা গণনা করবে আর যত বেশি লোক সম্পর্কে তারা জানবে তারা ভয় পেয়ে যাবে এরপরে পায়খানা কম তৈরি করো কি জন্য এটা এই জন্য যে ওরা তো ভোর রাত্রে গোয়েন্দা পাঠাবে ভোর রাত্রে গোয়েন্দারা কি তাবুর ভিতরে যায় দেখবার সুযোগ নেই তারা দেখবে পায়খানার সামনে কতগুলো লোক আছে এক এক পায়খানার সামনে যদি এত বড় লাইন থাকে বলবে যে এক এক পায়খানার সামনে এত বড় লাইন ভিতরে না কত লোক আছে ঠিক তাই হলো এতটুকু অপেক্ষা করতে হয় নাই ইতিহাস পড়ুন আল্লাহ নবী সাল্লামের কৌশল অনুযায়ী যখন রাতের বেলায় মক্কার দূরে গিয়ে আগুন জ্বালালো মক্কার লোকেরা দেখলো যে হাজার হাজার ফুলে আগুন জ্বলছে তৎকালীন মক্কার লিডার আবু সুফিয়ান আমাদের লিডারদের মতো আমাদের ভয় দেখতে পালাই সব চলে যায় বুশ যখন দেখলো বোমা হামলা হচ্ছে তখন কোথায় গেছিল ছত্রিশ হাজার ফুট উপরে কে বসে রয়েছে মক্কার কাফেররা এত ভীত ছিল না আবু সুফিয়ান তখন মক্কা লিডার দেখেন কি করে সে কাউকে না পারায় নিজেই চলে আসছে মোহাম্মদ সাল্লাহ সৈনিকদের আন্দাজা নেওয়ার জন্য অনুমান করার জন্য ঘটনাক্রমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার অনুকৌশলী ছিলেন কোন কোন জায়গায় কে আসতে পারে সেখানে লোক ফিট করা ছিল ধরা পড়ে গেল আবু সুফিয়ান আবু আব্বাস রাজি আল্লাহর হাতে আব্বাস রাজি আল্লাহ আনহু তার পুরাতন বন্ধু আগের যুগের বন্ধু বললেন যে আবু সুফিয়ান এখন কি সময় হয় নাই কথা হচ্ছিল এর মধ্যে মধ্যে খত্তাবাদী আল্লাহ তানহুর আওয়াজ চলে আসছে অমাবিন খত্তাব রাজি আল্লাহ দৌড়ে গেলেন যে আল্লাহ দুশ্মন আবু সুফিয়ান আব্বাস রাজি আল্লাহ তাহলে বলেন সর্বনাশ হয়ে গেছে তোমার পায়ে শেষ করবে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে দৌড় দাও দৌড়ে গিয়ে হাজির আল্লাহ নবীর সামনে গেলে তো মারা যায় না ওমর বিন খত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ দানি আমাকে কোন হুকুম দিন আমি এই লোকটা গর্দান দৌড়িয়ে দিই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু সুফিয়ানকে বলেন আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয় নাই যাই হোক শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রসুল সাল্লাম চাইলেন যে একটু চাপের মুখে মনে হয় সে ইসলাম গ্রহণ করেছে ভালো করে ইসলাম গ্রহণ করুক বলে থাকো এখানে সকালবেলা দেখো কি অবস্থা সকালবেলা আল্লাহ রসুল সাল্লাম এক একটা খণ্ড খণ্ড দল পাঠাচ্ছেন আর এক একটা কমান্ডার হাতে পতাকা আছে যুদ্ধের ময়দানের পতাকা মদিনার আনসার সাহাবিরা যারা শুনেছিল মক্কার লোকে আল্লাহ নবীকে সেজদারত অবস্থায় উঠে দাঁড়িয়ে চাপিয়ে দিয়েছিল আল্লাহ রসুলকে হত্যা করার চক্রান্ত করেছিল বেলালকে রোদ্রের জ্বলন্ত আঙ্গার নিচে দিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে তারপর পাথর চাপা দিয়েছিল সময় আল্লাহ তালুকে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপে হত্যা করেছিল এই দুশ্মনদের বক্তায় আমরা ঢুকতেছি তারা কবিতা পড়তে শুরু করলো কল্লু বাদিল কুফারি আনসাবিলিহি হে কাপড়ের বেটারা আজকে রাস্তা খুলে দে আজকে দেখা যাবে কে কার মায়ের দুধ পান করেছে কে কার মায়ের বুকের দুধ পান করেছে দেখা যাবে পারলে তোমরা আমাদের সামনে দাঁড়াও নাজিবুল হামান মাকিলিহি আজকে তোমাদের গর্দানগুলোকে বিছানা থেকে আলাদা করে ফেলবো এইরকম কবিতা পড়ছে না সামনে পাচ্ছেন আবু সুফিয়ান ভয় পেয়ে গেল বলে মোহাম্মদ দাঁড়াও তোমার শরীরকে থামাও এরা যদি মক্কায় ঢুকে পড়ে সব শেষ করে ফেলবে এরা তো তোমারই আত্মীয় স্বজন একটু থামাও আমি মক্কায় আগে যাই মক্কায় গিয়ে তাদেরকে বুঝাই তারা যুদ্ধ করবে না আল্লাহ রসুল সাল্লাম বললেন যাও তোমাকে আরো সুসংবাদ দিচ্ছি তুমি মক্কায় গিয়ে ঘোষণা করো যেই ব্যক্তি তোমার বাড়িতে তোমার ঘরে তোমার আঙ্গিনে আস্তানায় যে ব্যক্তি আশ্রয় নিবে আমি তাকে নিরাপত্তা দান করলাম যেই শত্রুর যুদ্ধ করেছিল যার নেতৃত্বে ওদের যুদ্ধ হয়েছিল আজকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার বাড়িকে দারুল আমান নিরাপত্তার জায়গা ঘোষণা করছেন যে ব্যক্তি নিজের ঘরে দরজা বন্ধ করে ভিতরে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো যেই ব্যক্তি খানায় একেবার সামনে এসে অস্ত্র ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো কিন্তু খবরদার যদি কোনো ব্যক্তি যুদ্ধ করার জন্য সামনে আসে তাকে কিন্তু রক্ষা করা হবে না আবু সুফিয়ান মক্কায় গিয়ে ঘোষণা করলো আবুল সুফিয়ানের স্ত্রী এসে তার মুখ টানতে শুরু করলো তোমাদের নেতা ভয় পেয়ে গেছে পাগল হয়ে গেছে এই সে কথা শুনবেন আমার এতে যুদ্ধ করো আবুল সুফিয়ান বললো আমি পাগল হই নাই আমি কাপুরুষ নই আমাকে তোমার ভালো করে ছিল আমি যা দেখেছি তোমাদেরকে তাই বলছি যদি নিরাপদ থাকতে চাও তাহলে হয়তো মুসলমান হও নতুবা চুপচাপ বসে থাকো আত্মসমর্পণ করে যুদ্ধ করার কেউ সাহস করবে না যাই করেও নাই আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া যুদ্ধ করছেন আল্লাহ রাসুল সাল্লাম জীবনে একটা যুদ্ধ না দুইটা নয় বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ হুদের যুদ্ধ হোনাইনের যুদ্ধ অনেকগুলো যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন জীবনে সাতাইশটা যুদ্ধ অংশগ্রহণ করেছেন আল্লাহর নবীর মৃত্যুর পরে তার গণিমা তার যে অরিসের মাল মালের মধ্যে কি পাওয়া গেছে মালের মধ্যে তরবারি পাওয়া গেছে তীর পাওয়া গেছে ঘোড়া পাওয়া গেছে যুদ্ধের পোশাক পাওয়া গেছে অমুসলমান জাতি আল্লাহর নবী নিজে লড়াই করেছেন এখন বলে যে ইসলাম লড়াই কেন করে এটাকে আবার অনেক মুসলমানরা যারা ইসলামের নাদান দোস্ত একজন লোক ঘুমাচ্ছিল তো এক তার বন্ধুকে বললো যে দেখো আমি ঘুমাচ্ছি আমাকে যেন কেউ ক্ষতি না করে খেয়াল রাখবা ঘুমের যেন ডিস্টার্ব না করে বন্ধু পাহারা দিচ্ছে কিছুক্ষণ একটা মশা বা মশা বা মাছি এসে তার নাকে বসা শুরু করলো লোকটা কয়েকবার তারাইছে মশাটাকে মাছিটাকে এখন রাগ উঠলো যখন এরপরে মশা বসলো বা মাটি বসলো বড় একটা পাথর নিয়ে তার নাকের উপরে মারলো মশা বা মাছি সাথে উড়ে চলে গেছে কোন সময় খবরও নাই কিন্তু বন্ধুর কাজ শেষ এই লোকটা কি বন্ধুকে মারতে চেয়েছিল না বুকে করতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে যখনই কোনো মতবাদের জোয়ার আসে তখন একদল আলেম তারা ওই জোয়ারের সঙ্গে নিজেদেরকে পরিচয় করাতে চায় বলে হারে ইসলাম এটাই বলে পৃথিবীতে সমাজতন্ত্র যখন আসলো তখন একদল আলেম এই সমাজতন্ত্রের জোয়ারে ভেসে গেল বলে হ্যাঁ, হ্যাঁ সমাজতন্ত্র যে ইসলাম এটাই ইসলাম বলে এবং প্রমাণও আছে সমাজতন্ত্র ইসলাম প্রমাণ করা যায় আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সারা জীবনে কোনো মাল জমা করেছেন মৃত্যুর পরে তার কোনো সম্পত্তি অরিস কাউকে বানানো হয় নাই সারা জীবন তিনি কাজ করে গেছেন দেশের জন্য জনগণের জন্য যদি রাষ্ট্রের ভাষায় বলি আমি তাহলে তিনি কোনো সম্পত্তি জমা করেন না রাত্রের জন্য সবকিছু করেছেন সমাজতন্ত্র এটাই বলে এমনি ভাবে আল্লাহ আল্লাহ রসুলের পরের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালানহু তিনিও কাজ করেছেন রাষ্ট্রের জন্য তিনি নিজের চলার জন্য যা প্রয়োজন অতটুকু নিতেন এমনকি তার স্ত্রী একটু একটু বাতাই তারপরে মিষ্টির জন্য বা কোনো কিছুর জন্য একটু জমা করেছিলেন ওটা উনি ফেরত দিলেন ওই পরিমাণ তার বেতন থেকে বাদ দিয়ে দিলেন এই তো সমাজতন্ত্র এমনি করে অমর খত্তাব রাজি আল্লাহ তালানহু তিনিও তালি দেওয়া জামা গায়ে দিতেন এরকম ভাবে আবুজার গিফারি রাজি আল্লাহ তালানহু তিনি মাল জমা করা যায় মনে করতেন না এই তো সমাজতন্ত্র এমনি ভাবে কোরআনেও আছে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি পরিমাণ ব্যয় করতে হবে বলিলে আফওয়া বলুন অতিরিক্ত সব ব্যয় করতে হবে সমাজতন্ত্র স্থান পাওয়া গেল এরপরে যখন সমাজতন্ত্র বিদায় নিল তখন ওই আলেমরা বলে না না ইসলামের সাথে সমাজতন্ত্র কোনো সম্পর্কই নাই সম্পূর্ণ হবে আলাদা ইসলাম আলাদা আবার যখন গণতন্ত্র আসলো মুসলমান জাতি গণতন্ত্র যখন আসলো এদেশের বড় বড় আলেমরা সেই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য ইসলামের গণতন্ত্র নামে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করা শুরু করলো এবং তারপরে তারা ইসলামে গণতন্ত্র দলিল দেওয়া শুরু করলো গণতন্ত্র ইসলামে আছে সুরার কথা আছে অসাদের হোম ফিল আমর আপনি পরামর্শ করে কাজ করুন এইভাবে সুরার দলিল দেওয়া শুরু করলো সুরো দিয়ে কিন্তু ওখানে কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী কি কোনো নির্বাচন দিয়েছিলেন আল্লাহর নবীর জীবনে কোনো নির্বাচন হয়েছিল মক্কা নির্বাচন দিতেন যে নির্বাচন দিই আমরা নির্বাচন দেয় না নির্বাচন ওরা প্রস্তাব করেছিল যে চলো একসাথে কাজ করি আল্লাহর নবী সে পথে আগান নাই আল্লাহ নবী তার দাওয়াতে কাজ চালিয়ে গেলেন কারণ এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই গণতন্ত্রের মূল বক্তব্য হল মাস্তার সালতাতে জামি আনার সাপ সকল ক্ষমতা উৎস জনগণ ইসলামের বক্তব্য হচ্ছে মাস্তার সালতাতে জামিয়ান আল্লাহ সুবাহান সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবাহান গণতন্ত্র বলে ক্ষমতায় বসানোর মালিক জনগণ ক্ষমতায় বসায় কারা আর ইসলামের বক্তব্য হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে মান হে নবী আপনি জানিয়ে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত ক্ষমতা উৎস আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নাও অত তুইজ্জু মান তাশাউ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো অত তুযিল্লু মান তাশাউ তুমি যাকে ইচ্ছা অপমান করো সব ক্ষমতার মালিককে আর গণতন্ত্র বলে ক্ষমতা মালিককে ক্ষমতায় বসায় কারা জনগণ আর ওখানে বলে ক্ষমতা বসায় কে আল্লাহ সুবাহ এরপরে সরকার কেমনে চলবে গণতন্ত্র বলে govern of the people by the people for the people ইসলাম বলে of the Allah by the ওহি for the people of the Allah আইন আসবে কার থেকে বিধান আসবে কার থেকে কাদের মাধ্যমে নবীর মাধ্যমে ওহির মাধ্যমে কাদের জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চলার জন্য তাদের জীবিকার জন্য জীবন পথের জন্য একটা কিতাব দান করেছেন সেই কিতাবের নাম কি কোরআনুল করিম ও মুসলমান জাতি বোঝা গেল মুসলমান বিশ্বাস করতে পারে না অবদা বিবল বাইদা বিবল ফর্দা বিবল মুসলমান বিশ্বাস করে অবদা আল্লাহ বাইদা ওহি ফর্দা বিবল ঠিক কিনা এখন পর্যন্ত ইসলামী গণতন্ত্র দেশীয় গাছ যাত্রা তৈরি একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ধর্ম গণতন্ত্র আর একটা ইসলামের ধর্ম অমুসলমান জাতি খেলাফে পয়ম্বর কাছে হাগসিব যদি কোন ব্যক্তি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায় জীবনও কায়েম করা সম্ভব নয় সম্ভব হয়েছে নাকি পৃথিবীর কোথাও সম্ভব হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক উপায় না যুদ্ধ করে যুদ্ধ করে হয় নাই মার্শাল এটা আপনার সমর্থন করে যুদ্ধ করে তাকত করে শহীদদেরকে তাকত ওই দেয় না মর্যাদা দেয় না কেন দিচ্ছে এটা ভালো কথা আমি এটা বিরুদ্ধে বলছি না এটা ভালো কথা কারণ ওই লোকেরা বুঝতে পেরেছিল যে গণতান্ত্রিক ভোটে শেখ মুজিবুর রহমান বিজয় করেছিল কিনা ক্ষমতা দিয়েছিল তারা দেয় নাই শেষ পর্যন্ত বলতে যে না এই পর্যায়ে কাল হবে না এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বোঝা সংগ্রাম করতে হবে অবসরমান জাতি ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আল্লাহ রসুল সেই সংগ্রাম চালিয়ে গেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন দাওয়াতের কাজ করেছেন আপোষ করতে যান নাই কারো সঙ্গে আপোষ দিয়ে ইসলাম কায়েম হয় নাই পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখা হয়েছিল হামাস নিরঙ্কুশ ভাবে ক্ষমতা এসেছিল ভোটের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তাদেরকে ক্ষমতায় আসলো আমেরিকা তাদের বিরুদ্ধে ফাঁকা দলকে লাগাইয়ে দিল ইসরায়েল ক্ষমতায় আসার আগ হাজার লোকদেরকে একজন লোককে মারতে হলো কয়েকশো বোমা মারতে হয়েছে আর যখন তারা ক্ষমতায় আসলো মুরগির বাচ্চার মতো সব এমপিদেরকে ধরে নিয়ে গেছে উনিশ জনকে দল একদিনে ওই সাতটি জন এমপিকে ধরে নিয়ে গেছিল অমুসলমান জাতি সব নেতাদেরকে মারলো ক্ষমতা আসার পরে ঠিক তেমনি ভাবে তুরস্কে আলজেরিয়ায় সারা বিশ্বে মুসলিম জাতি যেখানে ভোটের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছে ইসলাম কায়েম হয় না কেমন হবেও না বাংলাদেশেও সম্ভব তাহলে কি করতে হবে অমুসলমান জাতি এই জন্য আমি বলি বাংলাদেশে তিন লক্ষ মসজিদ আছে কত লক্ষ মসজিদ তিন লাখ মসজিদ থেকে যদি সব ইমামরা বক্তব্য দেয় কোরআন আমাদের সংবিধান আমরা কোরআনের রাত চাই এছাড়া আর কিছু মানি না এইভাবে যদি মাঠে ময়দানে চলে আসে তিন লক্ষ মসজিদ তিন লক্ষ ইমাম আছে তিন লাখ মহাজান আছে একজন করে মুসল্লিও নাই যদি একজন করে মুসল্লিম মুসল্লি সঙ্গে নামে তাহলে কয়েক লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে যায় আর বলে ইব্রাহিম রাস্তার মতো আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানতে পারি না আমরা কোরআন হুকুমত চাই সেই দেশে আর কিছু হুকুমত থাকতে পারে কিন্তু ইসলামের তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েমের জন্য কি করলো এখন আব্রাহাম লিঙ্গনে ধর্ম গ্রহণ করলো এরপরে দেখা যায় একটা জিনিসকে রঙ্গ করতে গিয়ে কত হুকুম যেটা অমান্য করেছে ইসলামের এইভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আমাদের জাতি আর মুসলমান একবার আব্রাহাম লিঙ্কন ধর্মগ্রহণ করে একবার ছাড়ে একবার এক দলে যোগ দেয় আরেকবার আরেক দলে যোগ দেয় এইভাবে দল পরিবর্তন করতে করতে সাইফুল মানুষের হাসে ও মুসলমান জাতি আল্লাহ নবী সাল্লাম সেজন্য আদর্শ দিন কেমনে কায়েম করতে হবে ইসলাম কেমনে কায়েম করতে হবে সেই পদ্ধতি যদি নবীর থেকে না নিয়ে আব্রাহাম লিঙ্কনের থেকে নাও অন্য কোন ধর্মের থেকে নাও সেই তারা ধর্ম যদি কোনদিন কায়েম হয়ও সেই ধর্ম কি নবীর ধর্ম হবে না অন্য ধর্ম হবে সে অন্য ধর্ম হবে ইসলাম এই জন্য একটা সুনির্দিষ্ট মতবাদ একটা চিন্তা চেতনা একটা জীবন ব্যবস্থা দান করেছে ওটাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি একদিকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘোষণা করব আর একদিকে বলবো ইসলাম কায়েম করতে হলে পদ্ধতি কি পদ্ধতি ইসলামে নাই ওটা আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করতে হবে দুইটা কথা সাংঘর্ষিক কিনা একদিকে বলবো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর একদিকে বলবো ইসলাম কায়েম করার পদ্ধতি ইসলামে নাই আব্রাহাম লিঙ্কনের ধর্মের মাধ্যমে কায়েম করতে হবে সাংঘর্ষিক কিনা অবসলমান জাতি আল্লাহর নবী সেজন্য যেই পন্থা অবলম্বন করেছেন সেই পন্থায় কাজ করতে হবে জাতিকে বোঝাতে হবে আমি আবার এই কথা বলছি না যে জেহাদ মানে একটা বোম মেরে দেওয়া না বোম মারতে হবে ঠিক আছে বোম বুস মারে নাই এখন মারতে যে কোনো জাতি যুদ্ধ সব ধর্মে আছে হিন্দু ধর্ম বলেন না হিন্দু ধর্মে বলা আছে অর্জুন যুদ্ধ করতে চায় নাই শেষ পর্যন্ত তাকে বলা হবে যে না তুমি যুদ্ধ করো ধর্মযুদ্ধ করতে হবে এটা কোনো উপায় নাই হিন্দু ধর্মের যুদ্ধ আছে খ্রিস্টান ধর্মের যুদ্ধ আছে এহুদিদের যুদ্ধ আছে সবাই যুদ্ধ করে এমনকি যে কোনো মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হয় যুদ্ধ করছে না বোঝা গেল ইসলাম কায়েমের জন্য যুদ্ধ আছে যুদ্ধ কেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেকে না বুঝে বলে যুদ্ধ দুই কারণে হয় এক হলো মানুষের গায়ে যদি কোনো রোগ দেখা দেয় প্রথমে ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক দেয় মলম দেয় ঘোষ থাকতে হলে মলম দেয় তারপর অ্যান্টিবায়োটিক দেয় কোনো কাজ হয় না শেষ পর্যন্ত ক্যান্সার হয়ে গেলে কি করতে হয় ডাক্তার বলে যে এটা কাটতে হবে কি করতে হবে কাটতে হবে তাদের টাকা পয়সা নিয়ে আসো বাড়ি থেকে গরু বিক্রি করে জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে তারপরে টাকা পয়সা নিয়ে আসে ডাক্তারের কাছে মসজিদে হুজুরকে মিলাদ দেয় হুজুর দোয়া করে আবার অপারেশন হবে টাকা পয়সা দিয়ে কাটায় ডাক্তারকে টাকা দিল ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল এরপরে অস্ত্র দিয়ে ধারাল অস্ত্র দিয়ে তার বুকটাকে চিরে ফেললো তার হাতটা কেটে ফেললো পা কেটে ফেললো আজ পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে নাই ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে রুগীকে কেন কাটছে কেন হাত কেটে ফেললো কেন পা কেটে ফেললো বলে কেউ বলে না কি জন্য সবাই জানে যে ডাক্তার এই রোগটাকে বাঁচাবার জন্য এই রোগটাকে রক্ত ধরনের কাজ করছে এই অংশটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি না কাটা হয় তাহলে এই ক্যান্সারওয়ালা অংশ বাকি অংশকে পতাবে বাকি অংশকে নষ্ট করে ফেলবে সেই জন্য এটাকে কাটতে হবে ডাক্তার যেরকম ভাবে একটা লোককে চিন্তা করে তার অপারেশন রুমটা ছোট্ট ঠিক তেমনি ভাবে একজন মমিনের কাছে গোটা দুনিয়া হচ্ছে একটা অপারেশন রুম এখানেও কিন্তু ক্যান্সার আছে এদেরকে প্রথমে ইসলাম সুন্দর কথা বলে মলম দেয় ঔষধ দেয় এরপরেও বুশ মার্কা যত লোক আছে যাদের যুদ্ধ করার নীতি এই সমস্ত লোকদেরকে মলম দিলে কাজ হবে না ঔষধ দিলে কাজ হবে না আরামিন তাদের জন্য বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ও মুসলমান জাতি ওদের বিরুদ্ধে লড়াই করো যুদ্ধ করো ওদেরকে ফেতনা যতদিন পর্যন্ত মিটে না যায় অতক্ষণ করে দাও এর নাম জিহাদ এর নাম কি মুসলমান জাতি আজকে মুসলমানদের এই দিনকে না বোঝার কারণে মুসলমান বিভিন্ন দলে যখনই আছে আহারে ইসলামের এটা তো ইসলাম ওই করতে হবে নাহলে ইসলামের বদনাম হয়ে যাবে অবসলমান আল্লাহর নবী নিজে জেহাদ করেছেন যুদ্ধ করেছেন নবী নবীর মারের মধ্যে অস্ত্র পাওয়া আছে কোরআন শরীফে মুজাহিদিনদের ঘোড়ার কথা আছে বলে আজিয়াতে দবাহা ফল মুরিয়াতে কদাহা ফল নুবিরাতে সুবাহা ইমাম সাহেবরা কত সুন্দর করে পড়ে আর মুসলিমরা শুনে আয়াতের অর্থ জানা আছে বলে আজিয়াতে দবাহা অর্থ কি ওই ঘোড়ার প্রথম যেই ঘোড়া যুদ্ধের ময়দানে উর্ধ্বশ্বাসে দৌড়ায় ফল মুরিয়াতে কদাহা যার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায় জমা অথবা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে মাসার নাবির জামা কত সুন্দর কথা ঘোড়ার কথা আছে নাই মুজাহিদদের ঘোড়ার কথা আছে তলার কথা আছে ঘুমানোর কথা আছে নামাজ কেমনে পর্বে যুদ্ধের বাজারে তার কথা আছে সবকিছু আছে নবী যুদ্ধ করেছেন সাহাবাগান যুদ্ধ করেছেন আল্লাহর জান্নাত শহীদ করেছেন হামদা টুকরু হয়েছেন অমুসলমান জাতি আজকে মুসলমানদেরকে এই পথ থেকে সরাবার জন্য কয় যে জেহাদ দুই রকম জেহাদ আকবর জেহাদ আকবর এই অভিশপ্ত ফলবান মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে কুফাররা চক্রান্ত করে যে আল্লাহর নবী কোন এক যুদ্ধ থেকে ফেরার পরে বলেছেন আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধে ফিরে এসেছি রজানা মিনাল জেহাদিল আকবর হিলাল জেহাদিল আকবর জেহাদ আকবর জেহাদ আকবর ছোট জেহাদ বড় জেহাদ এইটা কেন তৈরি করলো যে সকল লোকেরা আল্লাহর নবীর এই সুন্নতকে পালন করতে চায় না লোকেরা যখন তাদেরকে বলবে কোরআন শরীফে জেহাদ আছে নবী জেহাদ করেছেন তখন তারা বাঁচতে কি করে বাঁচার জন্য শয়তানদের শিখিয়ে দিয়েছে জেহাদকে ভাগ করো জেহাদে আত্মার জেহাদে আত্মার তাহলে তোমাদের আর কেউ কিছু বলবে না অমুসলমান জাতি লজ্জা করা উচিত যেই জেহাদ করতে গিয়ে নবী মান শহীদ করেছেন যেই জেহাদ করতে গিয়ে মাথা ভেঙে গেছে যেই জেহাদ করতে গিয়ে হামদা টুকরো টুকরো হয়েছে যেই জেহাদ করতে গিয়ে নবী তাইফের মাদের মার খাচ্ছেন যেই জেহাদ করতে গিয়ে নবী তলোয়ার ব্যবহার করেছেন ঘোড়া ব্যবহার করেছেন যেই জেহাদ করার জন্য ঘোড়া আলোচনা করার শিব আছে মুজাহিদিনদের নামাজের কথা আছে পেশাব পায়খানা আছে তরবারি ব্যবহার করার কথা আছে সেই জেহাদকে ছোট জেহাদ আর নকশের জেহাদকে বড় জেহাদ বড় লজ্জ করা উচিত আল্লাহকে তবা করো নতুবা কামতের মাঠে এই উন্মত যারা এই কথাগুলো বলছে তারা জেহাদ না করার গুনাহে গুণাগার নয় বরং জেহাদ থেকে মানুষকে বাধা দেওয়ার গুণায় গুণাগার খালি জেহাদ না করার জন্য নয় বরং জেহাদ থেকে মানুষকে বাধা প্রদান করার জন্য এই লোকগুলো গুণাগার আল্লাহ রব্বুল আলম নবীকে বলছেন ইয়া ইহান নবী ইউ মুমিন আলাল কিতাল হে নবী মুমিনদেরকে কিতালের জন্য যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন যুদ্ধের জন্য উৎসাহিত করতে বলা হয়েছে আর যে না না ইসলামী যুদ্ধের নাই মুসলমান জাতি কোরআনের চারশো সাড়ে চারশো আয়াত প্রায় পাঁচশো আয়াত আছে সম্পর্কে জেহাদ সম্পর্কে কোরআন বলছে তোমাদের কি হলো আল্লাহ লড়াই করছো না ফল মুস্তাদা আফিনা মিনাল অথচ অসহায় নারী পুরুষ ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিল যালিম আহলুহা ও রব্বুল আলামিন আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা আমাদেরকে দাও নেতা ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা আমাদের দাও সাহায্যকারী অবসমান সেই সাহায্যকারী কি আসমান থেকে নেমে আসবে সেই সাহায্যকারী তোমাদের কি হতে হবে ফের তুঝে একবার কেরনি হয় জাহা কি রাহ বলি নাম লেকর ফির আলম বরদারবান আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য তোমার যেভাবে সাহাবাই গ্রাম ময়দান অবতীর্ণ হয়েছিলেন ঠিক সেভাবে তোমাকে ময়দানে আসতে হবে নবী যেভাবে কাজ করেছেন সেইভাবে কাজ করতে হবে একবার কোন বুজুর্গ কি বললো বুজুর্গ আমার দোয়া দিয়ে শেষ করবে দোয়া দিয়ে শেষ আল্লাহ নবী করেন নাই আল্লাহ নবীর চেহারা তোমার চেহারা সে সুন্দর ছিল আল্লাহ নবীর বুজুর্গি তোমার চেয়ে বেশি ছিল আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে মার খাচ্ছেন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন না আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন আল্লাহ তারা আমার ক্ষমতা ছিল কিনা আমার ক্ষমতা ছিল এখন ফিরে এসেছেন কিনা আপনি আমার সাথে এক জায়গায় চলেন আপনাকে ধরে মাল্লা বা পরিবার ক্ষমতা সাথে বিদায় নাই বন্ধুত্ব থাকবে অমুসলমান জাতি আল্লাহ নবী যখন তায়েফে মার খাচ্ছেন পাথর মার হচ্ছে আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি কেন ফিরান নাই কেন ফিরান নাই আল্লাহ তারা তাহলে কি নবীর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন না তাও হয় নাই কোরআন পরিষ্কার বলছে মা ওয়াদ্দাকা রব্বুকা মা কলা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে এত লোক মারলো আমাকে পাথর মারলো ডান্না শহীদ হচ্ছে পাথর মারলো মাথা ভেঙে যাচ্ছে আপনি কেন ফিরান নাই কোরআন উত্তর দিচ্ছে আমরা হাসিব তুমান তাদখুলুল জান্নাহ ولما ياتكم مثل الذين خلا من قبلكم مستهم الباساء والضر وزلزلوا না সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি এমনকি নবী এবং রসুলগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে অবসলমান জাতি এই শিক্ষা দেওয়ার জন্য নবীকে জেহাদ করতে হয়েছে লড়াই করতে হয়েছে দান দান শহীদ করতে হয়েছে মাথা ভাঙতে হয়েছে এ হচ্ছে নবীর উৎসব এ হচ্ছে নবীর কি আদর্শ নবীর কি আমি নবীর আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আজকে সব জায়গায় নবীর সিরাত নিয়ে নবীর আদর্শ আলোচনা হয় এটা আদর্শ না এটা নবীর আদর্শ না এটা নবী সুন্নত না এটা আলোচনা আসে না কারণ কি আমরা ওই যে নখ কাটার সুন্নত তরিকা বয়ন করি কি বয়ন করে ওই বেটা নখ কাটা সুন্নত ঠিক আছে নখ কাটার সুন্নত তরিকা কোন কিতাবে আছে কিন্তু আমার তাই দেখো নখ কাটার সুন্নত তরিকা এইভাবে ধরবে এখান থেকে শুরু করবা এগুলো বয়ন করে আর এই সুন্নতের আলোচনা নাই আমরা নবীর সিরাপ নবীর আদর্শ পুরোটা মানবো না অর্ধেক মানবো আল্লাহ রাবুল আলমে আমাদের সকলকে বুঝার বাংলা তফিক দান করুন হ্যাঁ মসজিদের জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে কিছু করতে দেওয়া হয় কাজগুলো থেমে আছে টাকার অভাবে অনেকে ওয়াদা করেও দিচ্ছেন না এই কাজগুলো আমাদের খুব দ্রুত করা উচিত অনেক ভাইরা শুক্রবার জায়গা পায় না আমরা কি চাই না যে সবাই এখানে জায়গা পাবে আরো লোক বেশি করে আসুক এটা যদি আমরা চাই আমাদের সেবা এগিয়ে আসা দরকার মসজিদের জন্য আমরা যেটা পারি সাহায্য করে থাকি কোনো সময় সাহায্য করি আমাদের ভাইরা আছেন আমাদের সব ইমাম সাহেবেরা যাচ্ছেন আপনারা যারা সাহায্য করবেন আমরা সাহায্য করি মন খুলে সাহায্য করি আমরা দুনিয়া থেকে চলে যাবো আমাদের এই সম্পদ সঙ্গে যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় শুধুমাত্র কিছু কাপড় নিয়ে যেতে বলেছেন ওই কাপড়ের মাত্রা দেখেন না আল্লাহ একবার যত বড় বুজুর্গ মারা যাক কোন বুজুর্গ যদি কয়ে যে আমার জামা পাটি সহ দাপন করো মুক্তি সব জায়েজ করবে না নাজায়েজ বলবে নাজায়েজ বলবে আর শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল রক্ত মাখা কাপড় চোপড় আদেশ কি বলে হাদিস বলেন ওই অবস্থায় কবর দাও বোঝা গেল বুজুর্গের জুব্বা বুজুর্গের পাকড়ির মূল্য নাই কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় সেই শহীদদের জুব্বা ফেরা ফেরা জামা কাপড়ের মূল্য অনেক আল্লাহ কাছে বেশি কয় বুজুর্গ মারা গেছে কয় গোসল দাও শহীদ মারা গেছে গোসল লাগবে না ওই অবস্থা দখন করো কারণ কেয়ামতের মাঠে বুজুর্গ উঠবে কি অবস্থা আল্লাহ ভালো জানেন কিন্তু শহীদ ওই অবস্থা হবে যখন রক্ত তার পর্বে থাকবে হু লাউনুহু লাউনুদ্দম অরিহ হরিহল মিস তার শরীরে রক্তটা রক্তের রং থাকবে ঠিকই কিন্তু ঘেরা হবে মেসকাম্বারের মতো বেহেস্তে যাওয়ার পরে কোন বুজুর্গকে বলা হবে দুনিয়া চলো আবার যাও কেউ আসতে চাইবে না এত নিয়ামত পাওয়ার কেউ আসতে চাইবে কিন্তু শহীদদেরকে বলা শহীদদের কি করবে আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও দুনিয়ায় গিয়ে তোমার রাস্তায় যুদ্ধ করে লড়াই করি আবার শহীদ হই আবার যুদ্ধ করে আবার শহীদ হই ইনশাল্লাহ বাকি আলোচনা যুগে হবে আরো ইনশাল্লাহ আগের থেকে একটু আসবেন কারণ আল্লাহ নবীর এই সুন্নাত এই উসুয়া এই আদর্শ আমাদের জাতি ভুলে গেছে এদেরকে স্মরণ করে দেওয়া দায়িত্ব আমাদের আপনাদের সকলের আল্লাহ সুবাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হ্যাঁ মসজিদের জন্য বলছিলাম মসজিদগুলো আমাদের দিনের মার্কাজ দিনের কেন্দ্র এইগুলোকে আরো উজ্জীবিত করতে হবে এখান থেকে কোরআন হাদিসের কথা বলতে হবে সেই জন্য এগুলোকে আরো প্রতিষ্ঠিত করা আরো মজবুত করা ইংরেজরা বুঝতে পেরেছিল সেই জন্য ভারতবর্ষ দখল করার পরে তারা মসজিদ বন্ধ করে দিয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল আমাদের জন্য বেশি বেশি করে এইগুলোকে টিকিয়ে রাখতে হবে আল্লাহ সুবহান আমাদের সকলকে তাও ঠিক দান করুন আমরা তাড়াতাড়ি যারা দান করবো তাড়াতাড়ি দান করি হাদিসে বলা আছে মা না কসা মাল সদাকা সদাকার মাধ্যমে মাল কমে না দান করলে মাল কমে না আল্লাহ তালা মালের বরকত দান করেন বিপদ আবার দূর করেন এই জন্য আমরা বেশি করে দান করবো আল্লাহ তালা আমাদেরকে আবার এই বরকত দান করবেন কোরআনে বলা আছে ওয়ান ফেকো বিম্মা রাজাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওর থেকে ব্যয় করো বাচ্চাকে বাবাই কি করে বাজার থেকে চকলেট কিনে দেয় এরপরে আবার চায় বাচ্চার কাছে আমাকে একটা চকলেট দাও একটা চকলেট দাও উদ্দেশ্যটি বাবা চকলেট খাওয়ার জন্য না উদ্দেশ্য দেখি বাচ্চা চকলেট বেশি প্রিয় নাকি আমি বেশি প্রিয় আমাকে দেওয়ার রাজি আছে কিনা আল্লাহ রাবুল আলমিনও আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার তিনি চাচ্ছেন মাংজাল্লাহ ইউকরিদুল্লাহ হাসানা কে আছে এরকম যে আল্লাহকে কর্জা হাতানা দিবে সেই কর্জা হাতানা চাচ্ছি আল্লাহর কাছে ঋণ দেওয়া আল্লাহ তারা ঋণ খেলাপি আপনি আদায় করবেন আল্লাহ সুবাহান হওয়া তালার দরবারে জমা থাকবে এবং আদিতে বলা আছে তোমরা যেমন বকরি বাচ্চাকে পেলে লালন পালন করে বড় করো ঠিক এরকম তোমার দান সত্যাকে আল্লাহ তারা লালন পালন করে বড় করবেন তা আমাদের মাঝে আমরা পুরো পুরো পাবো আমরা আজকেও দান করবো ইনশাল্লাহ সামনে দান করবো আল্লাহ তারা তৌফিক দান করুন